আবু হুরাইরা হ্রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন কোনো একজন নাবি জিহাদ করেছিলেন তিনি তার সম্প্রদায়কে বললেন এমন কোনো ব্যক্তি আমার অনুসরণ করবে না যে কোনো মহিলাকে বিবাহ করেছে এবং তার সঙ্গে মিলিত হবার ইচ্ছা রাখে কিন্তু সে এখনও মিলিত হয়নি এমন কোনো ব্যক্তিও না যে ঘর তৈরি করেছে কিন্তু তার ছাদ তোলেনি আর এমন ব্যক্তিও না যে গর্ভবতী ছাগল বা উটনি কিনেছে এবং সে তার প্রসবের অপেক্ষায় আছে অতপর তিনি জিহাদে গেলেন এবং আসরের সালাতের সময় কিংবা এর কাছাকাছি সময়ে একটি জনপদের নিকটে আসলেন তখন তিনি সূর্যকে বললেন তুমিও আদেশ পালনকারী আর আমিও আদেশ পালনকারী হে আল্লাহ সূর্যকে থামিয়ে দিন তখন তাকে থামিয়ে দেয়া হলো অবশেষে আল্লাহ তাকে বিজয় দান করেন অতপর তিনি গনিমত একত্র করলেন তখন সেগুলো জ্বালিয়ে দিতে আগুন এলো কিন্তু আগুন তা জ্বালিয়ে দিল না নাবি তখন বললেন তোমাদের মধ্যে গনিমতের আত্মসাতকারী রয়েছে প্রত্যেক গোত্র হতে একজন যেন আমার নিকট বায়াত করে সে সময় একজনের হাত নাবির হাতের সঙ্গে আটকে গেল তখন তিনি বললেন তোমাদের মধ্যেই আত্মসাতকারী রয়েছে কাজেই তোমার গোত্রের লোকেরা যেন আমার নিকট বায়াত করে এ সময় দুজন ব্যক্তি অথবা তিন ব্যক্তির হাত তার হাতের সঙ্গে আটকে গেল তখন তিনি বললেন তোমাদের মধ্যেই আত্মসাতকারী রয়েছে অবশেষে তারা একটি গাভীর মস্তক পরিমাণ স্বর্ণ উপস্থিত করল যা তারা রেখে দিয়েছিল অতপর আগুন এসে তা জ্বালিয়ে ফেলল অতপর আল্লাহ আমাদের জন্য গানিমাত হালাল করে দিলেন এবং আমাদের দুর্বলতা ও অক্ষমতা লক্ষ্য করে তা আমাদের জন্য হালাল করে দিলেন